وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق وقال النبي صلى الله نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কাটাবাড়িয়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন ও পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার গণ্যমান্য মুরব্বীগণ দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাহিদে জনতা এবং পর্দার আড়লে থাকা মা এবং বোনেরা দীর্ঘ সময় পর্যন্ত আপনারা কথা শুনে আসছেন কেউ হয়তো মাগরীবের পর থেকেই কথা শুনছেন কেউ এসার পর থেকে দেড় দুই ঘন্টা যাবত এখানে বসে আছেন কিছুটা ক্লান্তি এসে যাওয়া স্বাভাবিক তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব যেহেতু এটা দুনিয়ার কোনো মজলিস না একটা দিনই মজলিস ধর্মীয় একটা সভা এজন্য আমাদের সকলের উচিত হবে দিনের আদব রক্ষা করে এখানে বসা আমরা যারা এখানে বসেছি অনেকের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রয়ে গেছে আমি সবাইকে অনুরোধ করব যারা সামনের দিকে আছে আমরা সামনে গিয়ে বসি আর প্রত্যেকে আরেকটু সামনে গিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলি যাতে মাঝখানে কোনো জায়গা ফাঁকা না থাকে এবং দুষ্ট শয়তান যেন সুযোগকে কাজ না লাগাতে পারে আমরা এখানে বসেছি আল্লাহকে রাজি করার জন্য শয়তানকে আমরা কোন সুযোগ দেব না ইনশাল রাজবাড়ি জেলার অন্তর্ভুক্ত এই কাটাবাড়ি এলাকার মধ্যে আমরা যে মানুষগুলো আছি আমরা এখানে এমন কেউ নেই যারা এই চোখ দিয়ে আমাদের নবীকে দেখতে পেরেছি অথবা এই কান দিয়ে আমাদের নবীর কথা শুনতে পেরেছি অথবা জীবনের কোনো পর্যায়ে সামান্য সময়ের জন্য হলেও সেই নবীর সোহবত পেয়েছি এমনকি অধিকাংশ মানুষ তো এমন যে যুগেও কোনোদিন সেই নবীকে একবার দেখার সৌভাগ্য এখনো হয়নি এতকাল পরে আমরা এসেছি কিন্তু আল্লাহ তারা আমাদের মুক্তি রেখে দিয়েছেন সেই সাড়ে চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে বিগত হওয়ার নবীর জীবনাদর্শের মধ্যেই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি সফলতা পেতে চায় ইসলামের উপর উঠতে চায় তার সামনে একটা পথই খোলা রাখা হয়েছে যেই পথটাকে তার কালেমার অংশ বানিয়ে দেওয়া হয়েছে বান্দা তুমি যদি উপর উঠতে চাও যদি তোমার জীবনকে ইমানের আলোয় আলোকিত করতে চাও তোমার সামনে একটা পথই খোলা আছে তুমি মোহাম্মদুর রসুল্লাহ পথ ধরো এই পথই তোমাকে পৌঁছে দেবে এই পথই তোমাকে আলোয় আলোকিত করে তুলবে আর এই পথই তোমাকে জান্নাত পর্যন্ত ছাড়বে তো একটা পথই আমাদের সামনে খোলা তা আমাদের নবী দুনিয়া থেকে যাওয়ার পূর্বে সর্বশেষ বিদায় হজের একটা ভাষণ তিনি দিয়েছিলেন অনেকে সেই ভাষণের সঙ্গে কম বেশি পরিচিত তো সেই সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সুরাতুল মাইদার তিন নম্বর আয়াত নাজিল করেছিলেন আমার নবী তার সাহাবিদেরকে সেই আয়াত শুনিয়ে দিয়েছিলেন যে আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজকে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পূর্ণাঙ্গ করলাম এবং একমাত্র ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম তার মানে আমার নবীর অফাত হয়েছে এগারো হিজড়ির রবিউল আউ্বাল মাসে কিন্তু হজকে রবিউল আউ্বালে হয় কি হজ আপনাদের দেশে রবিউল আউ্বালে হয় না হজ মাসে হয় তো রসুল দুনিয়া থেকে গিয়েছেন রবিউল আউ্বালে আল্লাহ তার এই ঘোষণা জানিয়ে দিয়েছেন তারও অনেক আগে হজ মাসে সেই সময় যখন আমার নবী দুনিয়া থেকে যাননি এখনো দুনিয়াতে আছেন আরো কয়েক মাস থাকবেন সেই সময় ঘোষণা চলে এসেছে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সুতরাং ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু অ্যাডও হবে না আর যেগুলো সেই যুগে অ্যাড ছিল কোনো কিছু বাদও পড়বে না পৃথিবী যতই উন্নত হোক না কেন এখন আর কতটুকু এগিয়েছে যদি এমন হয় আরো পঞ্চাশ বছর পর পৃথিবী শিল্প বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে আরো অনেক উচ্চতায় চলে যায় তারপর পৃথিবী যেখানে গিয়ে থামুক না কেন ইসলামের সমাধান সব ক্ষেত্রে আল্লাহ তালা দিয়ে রেখেছেন পৃথিবীর মধ্যে কোন দেশের কোন জায়গার কোন সেক্টরের এমন কোন সমস্যা কোন মানুষ দেখাতে পারবে না যেখানে ইসলাম তার সমাধান দেয়নি রসুলের যুগে ব্যাংক ছিল কি রাসুলের যুগে আমাদের সমাজে যে ব্যাংক এরকম ধারার ব্যাংক রাসুলের যুগে ছিল এই শেয়ার বাজার পুঁজিবাদ গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ এবং এই যে বিভিন্ন রাষ্ট্রভিত্তিক সারা দুনিয়ার মধ্যে এক একটা রাষ্ট্র রাষ্ট্র যে ভাগ হয়ে আছে এগুলো কোনো কিছু রাসুলের যুগে ছিল দুনিয়া এখন যে রূপে আছে এখন থেকে একশো বছর আগে দুনিয়া যেমন ছিল তার সঙ্গেই তো অনেক মিল পাওয়া যায় না মুরব্বীরা যারা আছেন আপনাদের ছোটকালে দুনিয়াটাকে যেমন দেখেছিলেন এখন কি দুনিয়া সেরকম আছে নেই দুনিয়া অনেক দূর এগিয়ে গিয়েছে ফলাফল কি যেই ধর্মগুলো আল্লাহ নাজিল করেননি অথবা নাজিল করেছিলেন কিন্তু বিশেষ একটা সময়ের জন্য যেমন মুসা আলাইহিসালামের ধর্ম নাজিল করেছেন কে আল্লাহ ঈসা আলাইহিসালাম যে ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্ম নাজিল করেছেন কে আল্লাহ ছাড়া আর কেউ নাজিল করেননি আল্লাহ নাজিল করেছেন কিন্তু আল্লাহ তারা মুসা আলী ইসলামকে যে ধর্ম দিয়েছেন সেটা কেয়ামত পর্যন্ত সময়ের জন্য দেননি আল্লাহ তারা ঈসা আলী ইসলামকে যে ধর্ম দিয়েছেন সেটা কেয়ামত পর্যন্ত সময়ের জন্য দেননি বিশেষ সময়ের জন্য বিশেষ অঞ্চলের জন্য আল্লাহ তাদেরকে এক একটা ধর্ম দিয়েছেন সময় শেষ সেটার এক্সপায়ার ডেট হয়ে গেছে কিন্তু ইসলামের মেয়াদ আল্লাহ জানিয়ে দিয়েছেন চিরকাল পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে ততদিন ধর্ম কয়টা থাকবে এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দুনিয়াতে আসবে আল্লাহ তারা আর কোন নবী পাঠাবেন যে নবী এসে আমাদেরকে নতুন করে আরেক ধর্মের দিকে দাওয়াত দেবেন আমার নবীর পরে কেউ যদি দুনিয়াতে এসে নিজেকে নবী দাবি করে সে হক হবে না বাতিল হবে তার উপর যদি কেউ ইমান আনে সে জান্নাতি হবে না জাহান্নামি হবে আল্লাহ তার ইসলামকে দিয়েছেন কেমন পর্যন্ত সময়ের জন্য পবিত্র কোরআন মাজিদের চোদ্দ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার আয়া সুরতুল হিজরের চোদ্দ নম্বর আয়া আল্লাহ তালা বলছেন ইন্না নাহনুরাজ্জান্না যিকরা নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এই ইসলামকে নাজিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর আমি আল্লাহ এই কোরআনকে ইসলামকে হেফাজত করবো তো যেই ধর্মের হেফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছেন পৃথিবীর কার শক্তি আছে সেই ধর্মকে বিকৃত করবে গোটা দুনিয়া যদি চায় ইউরোপ আমেরিকা ইসরায়েল সবাই মিলে যদি চায় ইসলামের রূপ পাল্টে দেবে নতুন ইসলাম দুনিয়াতে আনবে তাদের মনে রাখতে হবে এই ইসলামের হেফাজত আমরা করছি না আমরা তো একটা মাধ্যম মাত্র আরে শুধু আমাকে না গোটা দুনিয়ার সকল হাফেজ কোরআন সকল ওলামা সকল দায়ী সকল মুজাহিদকেও যদি তোমরা মেরে ফেলো তারপর ইসলামকে কোনোদিনও মেটাতে পারবে না কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ যেমনি ভাবে আল্লাহকে কেউ ধ্বংস করতে পারবে না দুনিয়ার মধ্যে ইসলামকেও কেউ ধ্বংস করতে পারবে না তো ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন সুতরাং ইসলামের মধ্যে কোনো কিছু বাড়বেও না কমবেও না রাসুলের যুগে ইসলাম যেমন ছিল রাসুল থেকে আমরা সাড়ে চোদ্দশো বছর দূরে এখনো কি ইসলাম সেরকমই আছে না কমেছে বা বেড়েছে কেউ যদি বলে রাসুলের যুগে কোরআন ছিল তিরিশ পাড়া আমাদের সমাজে এসে যেহেতু অনেক পরে আমরা এসেছি আমাদের সমস্যা বেশি তিরিশ পারা কোরআনে আমরা সমাধান পাবো না আমাদের কোরআন দরকার একত্রিশ পারা কোনদিন হবে এটা রসুলের যুগে তাদের যেহেতু ইমান ভালো ছিল সাহাবিরা রসুলের সহমতে থাকতেন পাঁচক্য নামাজ পড়ে তারা মুক্তি পেয়েছেন আমাদের সমাজে পাঁচক্য পড়লে হবে না আমাদের নামাজ ছয়ক্ত এই কথা গ্রহণযোগ্য হবে শুধু নামাজ আর অন্য ক্ষেত্রে এই কথা না ইসলামের সবগুলো বিধানের ক্ষেত্রে একই কথা রমজানের রোজা তারাও রেখেছেন উনত্রিশ বা তিরিশ আমরাও রাখি উনত্রিশ বা তিরিশ এই সময়ের ব্যবধানের কারণে রোজা কমেও নেই বা বাড়েও নেই তাদের ছিল উনত্রিশ আমাদের বিশ বা তাদের ছিল তিরিশ আমাদের চল্লিশ না যেরকম ছিল সেরকম আছে এবং কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ সেরকম থাকবে এই ভূমিকা দেওয়ার কি দরকার আপনারা বলবেন আমরাও তো এই মতই পোষণ করি এবং এই ব্যাপারে তো কেউ ভিন্ন মত পোষণ করার কথা না দরকার হলো এজন্য যখন আমার নবী দুনিয়াতে ছিলেন যে কোনো সমস্যা যে কোনো ভুল ত্রুটি সমাজের যে কোনো বিশৃঙ্খলা সেটা সমাধান খোদ রসুলই করে দিতেন কিন্তু রসুল যখন দুনিয়া থেকে চলে গেলেন রসুল যেতে দেরি কিন্তু ইসলামের মধ্যে পরিবর্তন শুরু হতে দেরি হয়নি একটা উদাহরণ দিই মাত্র একটা রসুলের পর ইসলামের প্রথম খালিফাকে আরে বলেন না কে আবু বকর রদিয়াল্লাহ আনহু আবু বকর রদিয়াল্লাহ আনহু খলিফা ছিলেন মাত্র দুই বছর দুই বছর পর তার ইন্তেকাল হয়ে যায় দুই বছর কি খুব লম্বা সময় এই দুই বছরের মধ্যে যেই বছর রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন তারপরে যখন জাকাত আদায় করার সময় হয়েছে সেই যুগে জাকাত আদায়ের নিজাম ছিল মানুষের বাহ্যিক যে সম্পদ গরু ছাগল অন্যান্য ব্যবসা যে সম্পদ এগুলোর জাকাতটা রাষ্ট্রের পক্ষ থেকে বাইতুল মালে আদায় করা হতো কেন কারণ মনে করেন আমি রাজবাড়িতে থাকি বাংলাদেশের অধিকাংশ ধনী রাজবাড়িতে থাকে এখন সবাই মিলে যদি নিজেই জাকাত আদায় করে এগুলো রাজবাড়ির মধ্যেই বিতরণ হবে কিন্তু দেখা যাবে উত্তরবঙ্গের মধ্যে অথবা বিভিন্ন পার্বত্য অঞ্চলের মধ্যে এর চাইতে অনেক বেশি গরিব এবং দুঃখী মানুষ আছে যারা শীতে কষ্ট পায় তাদের পেটে খাবার নেই পরনে পোশাক নেই কিন্তু যেহেতু সেখানে ধনী লোক নেই এই জাকাত সেখানে পৌঁছে না তো বন্টনটা সুন্দরভাবে হয় না তো যার কারণে এই বাহ্যিক সম্পদের আদায় যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম ছিল এই বাহ্যিক সম্পদের যে জাকাত সেটা রাষ্ট্র আদায় করে নিত এবং তাতে কোনো প্রকার খেয়ালত না করে যেখানে যেখানে মুসলমানরা অভাবী আছে দুঃখী আছে গরিব আছে দরিদ্র আছে তাদের মধ্যে ইনসাফের সঙ্গে বন্টন করে দিত যখন রসুল দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর রদিয়াল্লাহ বাইতুল মারের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দিলেন যাও মানুষের কাছ থেকে গিয়ে জাকাত উসুল করে নিয়ে আস একটা গোত্রের লোক তারা বলল রাসুলের যোগে জাকাত দিয়েছি এখনো জাকাত দেব জাকাত দিতে আমাদের কোনো বাধা নাই কোনো নিষেধ নাই কিন্তু রাসুলের যুগে জাকাত দিতাম বাইতুল মালের প্রতিনিধির কাছে এবং সেটা রাসুল নিজে ইনসাফের সঙ্গে বন্টন করতেন এখন যেহেতু রাসুল নেই জাকাত দিব ঠিক আছে ওদের হাতে দেব না আমরা নিজেরা আদায় করব খুব বেশি পরিবর্তন না তারা যদি বলতো জাকাত দিব না জাকাত মানে না আপনি বলতে পারতেন ইসলামের একটা বিধান মানেনি তাই তারা মোরতা কিন্তু তারা বলেনি যে জাকাত দিব না তারা বলছে জাকাত দিব দিতে কোনো আমাদের বাধা নাই কোনো নিষেধ নাই কিন্তু জাকাত আমরা তোমাদের হাতে দেব না নিজেরা নিজেদের পক্ষ থেকে আদায় করব। যেমনটা আমরা করি যেহেতু এখন ইসলাম নাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম কোথাও নেই বাইতুল মাল তো ভাবাই যায় না তো এই কথা যখন আবু বকর রবি কানে আসলো আবু বকর রাদিয়াল্লাহু বললেন আয়াম কুসুদ্দিন আনা হাইয়ুন আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু কমতে ঢুকবে এটা কোনোদিন আমি মেনে নেব না সাহাবিরা এসে বোঝানো শুরু করলো এমনকি ওমর আনহুর মতো বিখ্যাত যিনি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি পর্যন্ত এসে বোঝালেন হে আমিরুল মুমিনিন রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর সমাজের মধ্যে অনেক ফেতনা মাথাচাড়া দিয়েছে বিভিন্ন ভণ্ড নবী নিজেদেরকে নবী দাবি করা শুরু করেছে মানুষ দলে দলে ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে যাচ্ছে ইসলাম এই রাষ্ট্রের যে বর্ডার তাদের যে সীমারেখা সেই সীমানাটাই এখন পরিপূর্ণ সুরক্ষিত রাখা যাচ্ছে না তো এই সময় এত বড় বড় ফেতনার মধ্যে হতে আপনি এগুলোর দিকে মনোযোগ না দিয়ে এই সাধারণ ফেতনার দিকে যদি মনোযোগ দেন তাহলে হতে পারে ইসলামী রাষ্ট্র অরক্ষিত হয়ে পড়বে বাইরের কোনো শত্রু এসে আমাদের উপর অ্যাটাক করবে যুক্তিকে খারাপ দিয়েছেন যে ফেতনা দুই রকম ফেতনাই সমাজে আছে কিছু হলো বড় ফেতনা আর এটা হলো ছোট ফেতনা এই ফেতনা মুসলমানদের মধ্যে আর ওই ফেতনাগুলোর হুমকি হয়তো সকল মুসলমানকে ভোগ করতে হবে সুতরাং প্রথমে আমরা ইসলামী রাষ্ট্র সুসংহত করার দিকে মনোযোগ দেই যখন আমাদের শক্তি আবার আগের মতো ফিরে আসবে আমরা সংঘবদ্ধ এবং সুসংহত হব তখন এই ছোট ছোট ফেতনা দমন করা যাবে কিন্তু আবু বকর রবি আল্লাহ বললেন ওয়াল্লাহ আল্লাহর করে বলি যেই ব্যক্তি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে যে সে বলবে রাসুলের যুগে যেভাবে নামাজ পড়েছে এখন সেভাবে নামাজ পড়ব সেই সময় মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তাম এখনো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ব কিন্তু জাকাতের প্রসঙ্গ আসলে বলবে রাসুলের যুগে একভাবে করেছি এখন আরেকভাবে করব। আর যেই ব্যক্তি নামাজ আর জাকাতের মধ্যে পার্থক্য করবে তোমরা যদি আমাকে সঙ্গ না দাও আমার সঙ্গী যদি একজন না হও আমি একা অবকর বুকের রক্ত দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করবো তারপরও আমি ইসলামকে হেফাজত করব। ইসলামের মধ্যে কোনো কিছু বাড়তেও দেব না কমতেও দেব না যেই ইসলাম রাসুল রেখে গেছেন আমার বুকে রক্ত দিয়ে হলেও পরবর্তী প্রজন্মের কাছে আমি হুবু বসে ইসলাম পৌঁছাব তো কে বোঝা যাচ্ছে রাসুল দুনিয়া থেকে মাত্র গিয়েছেন একটা বছর পার হয়নি তখনই এত ধরনের ফেতনা ঢুকে গেল যে ফেতনা মোকাবেলা করার জন্য সাধারণ চোখে মানুষ মনে করছে আরে এটা সাধারণ বিষয় বাদ দেন না এখন দরকার নেই কিন্তু সিদ্দিক আকবর রদি আল্লাহ বান্ধু আল্লাহ তাকে বিরাট মর্যাদা দান করেছিলেন যেই মানুষটা নবীর জীবদ্দশায় নবী তাকে ইমামতির জন্য সামনে আগে বাড়িয়েছিলেন সেই মানুষটা বুঝেছেন যে না এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি তো ইসলাম যেরকম ছিল আমরা যারা ইসলামের উত্তরাধিকারী নিজেদেরকে দাবি করি আল্লাহ তালা আমাদের যাদেরকে টুটা ফাটা ইসলামের বুঝ দিয়েছেন আমাদের কর্তব্য নিজের জীবন দিয়ে হলেও ইসলামকে হেফাজত করা আমার জীবনের দাম বেশি না ইসলামের দাম বেশি আমি যদি মরি একাই মরলাম কিন্তু আমি যদি বাঁচার জন্য ইসলামকে বিকৃত করে ফেলি এর ক্ষতি তো শুধু আমি ভোগ করবো না শত শত হাজার হাজার বরঞ্চ কোনো কোনো সময় তো কোটি কোটি মানুষ গোমরা হয়ে যায় তো এজন্য যেই ইসলাম রাসুল রেখে গিয়েছেন সেই ইসলাম মানার সঙ্গে আল্লাহর ওয়াদা মোহাম্মদুর রসুল্লাহ তো যেই ইসলাম রাসুল রেখেছেন যেহেতু কালেমার মধ্যে শুধু একজনেরই নাম শেষাংশে মোহাম্মদুর রসুল্লাহ সুতরাং মোহাম্মদুর রসুল্লাহর ইসলাম যদি মানতে পারে মুক্তি আর মোহাম্মদুর রসুল্লাহর ইসলামের বাইরে গিয়ে অন্য কোন ইসলাম যদি মানি তাহলে শেখার সঙ্গে আল্লাহ তার কোনো আদা নেই সফলতা এবং মুক্তির কোনো ঘোষণা নেই তো যেহেতু ইসলামের বিকৃতির ধারা শুরু হয়েছে শুরু থেকেই যুগে যুগে এই ধারা চলতেই থাকবে কেয়ামত পর্যন্ত চলবে তত বেশি চলবে রসুল আমাদেরকে সতর্ক করে গিয়েছেন আরো সাড়ে চোদ্দশো বছর আগে বাদিরু রবিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল অন্ধকার রাতের মতো ফেতনা আসার আগে জলদি জলদি আমল করে নাও কারণ এমন একটা সময় আসবে ফেতনা এত বেশি হবে আমল করবে থেকে ইমান বাঁচনই দায় হয়ে যাবে মানুষ সকালে ঘুম থেকে উঠবে মমিন অবস্থায় অয়মসি কাফিরা আর বিকালে সে হবে কাফের আবার কোনোদিন বিকালে হবে কাফের সকালে হবে মৌমিন তো ইমানটা হবে কচু পাতার পানির মতো একটা কথা বলবে ইমান শেষ একটা কাজ করবে ইমান শেষ কিন্তু সেই তো জানেও না কোন কাজ করলে ইমান নষ্ট হয় যেমন যেই লোক জানে না কোন কাজ করলে উজু ভাঙে তো আপনার কি মনে হয় তার যদি উজু নষ্ট হয় সে কি নতুন করে উজু করে আসবে কারণ সে তো ভাবছে আমার উজু আছে কিন্তু বাস্তবে তার উজু নেই সমস্যাটা কেন হলো সে জানে না কোন কাজ করলে উজু ভাঙে তো উজু ভাঙার চাই তো ইমান ভাঙা তো আরো বড় ডেঞ্জারাস বিষয় তো রাসুল বলছেন যে একটা সময় এমন আসবে সকালে মৌমিন বিকালে কাফের বিকালে মৌমিন সকালে কাফের এত ঘন ঘন অবস্থা কেন পরিবর্তন হয় কালেমা পড়ে ইসলামের দিকে আসে তখন নতুন করে ইমানটা নবায়ন হয় আবার এমন কথা বলে এমন কাজ করে সে জানেও না ভেতর থেকে ইমানটা চলে যায় এই যে দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা এখন বেশি না যুগে বেশি ছিল কত গুণ বেশি বিদায় হজের ভাষণে সাহাবি ছিল মাত্র সোয়া লক্ষ আপনাদের এক রাজবাড়িতেই নিশ্চিত মুসলমানের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি মিনিমাম দুই গুণ বা তিন গুণ বেশি তো হবেই তো সোয়া লক্ষ ছিল বিদায় হজের ভাষণ ইসলামের শেষে আর মক্কার যুগে তেরো বছরের মেহনত যদি হিসাব করেন কয়সা সাহাবি পাবেন যে সারাটা এই তেরোটা বছর এক যুগের চাইতেও বেশি সময়ের মেহনত মুসলমান মাত্র কয়জন কিন্তু আল্লাহ তারা সেই কয়জন মুসলমানের হাতে ইসলামকে কায়েম করে দিয়েছেন আর বর্তমান পৃথিবীর মধ্যে দুইশো কোটি মুসলমান কিন্তু ইসলাম কায়েম থাকা তো দূরের কথা মুসলমানের জীবনের নিরাপত্তাটুকুও নেই আজকে আপনি তাকান পৃথিবীর এক একটা অঞ্চলের দিকে পার্শ্ববর্তী মায়ানমার থেকে শুরু করেন মায়ানমারের সে আরাকান রোহিঙ্গা জাতির দিকে তাকান পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সেই কাশ্মীরের দিকে আসামের দিকে তাকান গুজরাটের দিকে তাকান পাকিস্তানে ফিরে যান সেখানে সোয়াত এবং আরো অন্যান্য অঞ্চলের দিকে তাকান পাকিস্তানের পার্শ্ববর্তী আফগানিস্তান তার হালত সকলের জানা ইরাক সিরিয়া ইয়ামান তো মুসলমানদের দেশই আছে দুনিয়ার মধ্যে কয়টা এর মধ্যে যদি লিস্ট করেন একটা দুটো দালাল দেশ বাদ দিলে সারা দুনিয়ায় দেখবেন একই অবস্থার মধ্যে আছে আর আমরা যারা এখনো পর্যন্ত নিরাপদে আছি যদিও মুসলমান সে শুধু নিজেকে নিয়ে ভাবে না পুরো উম্মতকে নিয়ে ভাবে কারণ সকল মুসলমান এক দেহের মতো শুধু বাঙালি মুসলমান এক দেহের মতো না সারা দুনিয়ার সকল মুসলিম এক দেহের মতো আমার ভাইয়ের গায়ে হাত দিলে যেমন আমার ভেতর রক্তক্ষরণ হয় আমার স্ত্রীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমার ভেতরে যেমন আমি আঘাত পাই একইভাবে দুনিয়ার যত মুসলমান আছে তাদের ইজ্জত তাদের আজমত তাদের সম্মান তাদের রক্ত তাদের সম্পদের উপর আঘাত আসলে আমার ভেতরে যদি একই ধরনের ব্যথা না জাগে বুঝতে হবে আমার এখনো ভেতরে ইমান আসেনি ইমান যদি আসতো তাহলে অন্যের দুঃখে আমি কাঁদতাম আর সকল মুসলমানের নিরাপত্তা নিশ্চিত হলে তখন গিয়ে আমি হাসতাম তো সারা দুনিয়ার মধ্যে এই যে মুসলমানদের এত লাঞ্ছনা এত বেইজ্জতি ক্ষমতা নেই কর্তৃত্ব নেই নেতৃত্ব নেই বাদ দেন দাঁড়িয়ে বলবে এই সুযোগও অনেক জায়গায় নেই নামাজ পড়লে মানুষ সেজদা থেকে আদৌ কোনোদিন উঠতে পারবে কিনা আর কেউ জানে না সেই চীনের জিনজিয়ান প্রদেশের খবর নিয়ে দেখেন মসজিদ গুলোকে আস্তাবল বানিয়ে ফেলা হয়েছে মদের বার বানিয়ে ফেলা হয়েছে নারীদেরকে মুসলমান নারীদেরকে জোরপূর্বক সেই বৌদ্ধদের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করা হচ্ছে যদি বিয়ে না করে তার ধর্ষণ করা হচ্ছে তো এই যে হালত দুনিয়ার মধ্যে চলে এসেছে অথচ মুসলমান তখন ছিল কয়জনের এখন কয়জন কেয়ামতের আগে রসুল্লাহাম বলেন মুস্তাদাকে হাকিমের হাদিস ইদা কাল রজুল আল্লাহ কতিলা এমন একটা অবস্থা হবে মানুষ মুখ দিয়ে শুধু বলবে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবে তো মনে হচ্ছে সেই জামানা খুব একটা দূরে না তো এই যে একটা হালতের মধ্যে আমরা চলে আসলাম কেন আমি শুধু আজকে যতক্ষণ আলোচনা করি এই কেন জবাবটাই শুধু দেব ইনশা একটা কারণ কয়টা কারণ একটা ইসলামের দ্বিতীয় খলিফ অমর রদি আল্লাহ বলে গিয়েছিলেন লা ইসলাম ইল্লা বি জামা আহ জামাত ছাড়া কোনো ইসলাম হয় না তার মানে ইসলাম মানেই হলো জামাত বদ্ধ থাকবে সবাই মক্কার যুগে আমরা বলি রসুল্লাহ সাহাবিদের উপর ১৩ বছর পর্যন্ত ইমানের মেহনত করেছেন মদিনার যুগে এই সাহাবিদের দ্বারাই আল্লাহ তার ইসলাম কায়েম করিয়েছেন তো মক্কার যুগে মেহনত করেছেন লম্বা সময় ফলাফল বাহ্যিকভাবে কম মুসলমানের সংখ্যা অনেক কম কিন্তু যেই কয়জন মুসলমান ছিল সকলে কিন্তু এক দেহের মতো ছিল একটা জামাত ছিল আমাদের এই সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে যত ভাগাভাগি যত দলাদলি আমার তো মনে হয় কোনো কাফের মুশ্রিকদের মধ্যে এত দলাদলি নেই এমনকি দেখা যায় দুনিয়ার অন্য ধর্মের যারা আছে তারা সকলে নিজেদের ধর্মের পরিচয় বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে চলে আসে আপনি দেখবেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে তার মানে তিন ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিন ধর্মের লোক একত্রিত হয়ে গেছে এক ব্যানারে তারা প্রত্যেকের পাশে দাঁড়ায় ভালো করলেও দাঁড়ায় খারাপ করলেও দাঁড়ায় ওই যে প্রিয়া সাহা নামক এক মহিলা ট্রাম্পের কাছে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বিচার দিয়ে এসেছিল তার পক্ষে কিন্তু এই লোকগুলো দাঁড়িয়েছে কিন্তু তারা জানে ট্রাম্পের কাছে গিয়ে যা বলেছে কথা সত্য না তিন ধর্মের লোক এক হয়ে গেল এক ব্যানারে আর মুসলমান সমগ্র মুসলমান তো বাদ দিলাম এক জেলার মুসলমান বাদ দিলাম এক থানার মুসলমান বাদ দিলাম এক গ্রামের মুসলমানকেই তো সারা জীবন চেষ্টা করে করতে পারবেন না তো রসুলের যুগে মুসলমান কম ছিল এটা ঠিক কিন্তু যেই কয়জন ছিল চল্লিশ থেকে শুরু করে সর্বশেষে লক্ষ সকলে এক দেহের মতো ছিল একটা জামাত ছিল মুসলমান মানে একটা দল দেখেন দুনিয়ার মধ্যে যতদিন ইসলাম কায়েম ছিল আপনারা বলেন ওমর অর্ধ জাহানের খলিফা বর্তমানের বিবেচনায় হলে আপনি বলতেন সৌদি আরবের প্রেসিডেন্ট অথবা কুয়েতের প্রেসিডেন্ট দুবাইয়ের প্রেসিডেন্ট অর্ধ জাহানের খলিফা মানে কি তার মানে হলো ইসলাম যদি দুনিয়াতে প্রতিষ্ঠিত থাকে ইসলামের পরিধি যত বড় হোক সারা দুনিয়ার সব রাষ্ট্র যদি এর মধ্যে চলে আসে ইসলাম বলবে পুরোটা মিলে একটা রাষ্ট্র ইসলামের মধ্যে শাম ইয়ামান সিরিয়া ইরাক এই যে জায়গাগুলো ছিল এগুলো আমাদের রাষ্ট্র ছিল না এক রাষ্ট্রের এক একটা অঞ্চল ছিল যেমন ভারত সতেরোটা প্রদেশ তার কিন্তু দেশ কিন্তু একটা প্রদেশ সতেরোটা দেশ একটা একইভাবে যতদিন দুনিয়াতে ইসলাম কায়েম ছিল যত হাজার লক্ষ মাইল ইসলাম থাকুক না কেন রাষ্ট্র কয়টা আরে বলেন রাষ্ট্র কয়টা এবং এই রাষ্ট্রের আমিরও কয়জন একজন কেন কারণ মুসলমানদের মধ্যে কোনো দলাদলি ইসলাম সয়ে নেয় না রাসুলের যুগ বলেন সাহাবিদের যুগ বলেন আপনি কোনো বিরোধী দলের অস্তিত্ব দেখাতে পারবেন আবু বকর যখন খলিফা তখন কি ওমর বিরোধী দল ছিল ওমর যখন খলিফা তখন কি ওসমান বিরোধী দল ছিল ওসমান যখন খলিফা তখন কি আলী বিরোধী দল ছিল কোন বিরোধী দলের অস্তিত্ব দেখাতে পারবেন না কেন একটাই কারণ ইসলাম কোন দলাদলিতে বিশ্বাস করে না আজকের যুগে এই যে মুসলমানদের এত সমস্যা একটাই কারণ মুসলমানরা একতাবদ্ধ করতে পারেনি এক জামাত হতে পারেনি এক দেহ হতে পারেনি কাফের মুশ্রিকদের উপর তাদের কোনো ক্ষোভ নেই অমুসলিমদের উপর তাদের কোনো রাগ নেই তাদের মনের সকল কষ্ট সকল দুঃখ সকল রাগ সকল ক্ষোভ তার মুসলমান ভাইয়ের উপর কেউ কাউকে দেখতে পারে না কেউ কারোর উপর সন্তুষ্ট না খালি তাকালে দোষ আর দোষ এত দোষ তো কিভাবে তার উপর সন্তুষ্ট হবে সারা জীবন এভাবে চলে যাচ্ছে বাপ মরার আগে সন্তানকে বলে যাচ্ছে আমি তো খেলা শেষ করে যেতে পারলাম না এবার তুই খেলা চালাস খবরদার মরলেও কিন্তু ওদের সঙ্গে কোনো ঐক্য নেই আর এরকম কিনা সমাজের হালত আল্লাহ তালা কোরআনে বলেছেন আর এই কোরআনের মধ্যে তো তোমাদের হেদায়ত কোরআনকে ধরতে চাও কিন্তু শোনো একা একা কোরআনকে ধরলে বেশি ফল পাবে না ওয়া সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কোরআনকে ধরো ওলা তাফাররাকু এভাবে দল উপদলে ভাগ হয়েও না যদি হও কিভাবে জানো ফাতাফসালু তোমাদের মিশন ব্যর্থ হয়ে যাবে আমরা দুনিয়াতে মুসলমান যারা আছে নামাজ পড়ি আর না পড়ি সকলে চাই আল্লাহর দুনিয়ায় মুসলমানরা মাথা উঁচু করে বাঁচুক চাই না এই যে বেইজতের জীবনী লাঞ্ছনার জীবনী কেউ চায় না সবাই চায় দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম হয়ে যায় দুনিয়ার মধ্যে মুসলমানরা আবারও সেই হারানো ইজ্জত হারানো গৌরব ফিরে পাক চায় তো সবাই হয় না কেন একটাই কারণ আল্লাহ বলেছেন ফাতাফ সালু যত মিশনই তোমরা নামো না কেন সব মিশন ব্যর্থ হবে অর্থাৎ হাবারি হুকুম তোমাদের শক্তি শেষ হয়ে যাবে কেমন শক্তি ছিল মুসলমানদের এক মুসলমান নারী এক ইহুদি দোকানদারের কাছে গিয়েছে বাজার করার জন্য তো বাজারের প্রয়োজনে তো আমাদেরও অনেক সময় হিন্দু দোকানদার খ্রিস্টান দোকানদারের কাছে যেতে হয় এই আইটেমটা হয়তো কোনো মুসলমান দোকানে পাওয়া যায় না বাধ্য হয়ে সেখানেই যেতে হবে যেমন আমরা চুল কাটাতে গেলে আমরা যে সেলুনগুলোতে যাই অধিকাংশ নাপিতি তো আমার মনে হয় হিন্দু কিছু করার নেই যেতে হয় তো এক মুসলমান নারী গিয়েছে ইহুদি দোকানদারের কাছে ইহুদি দোকানদার তাকে বলল আমি তোমাকে সকল পণ্য ফ্রি দিয়ে দেব কিন্তু একটা শর্ত আছে শর্ত হলো তোমার চেহারাটা খুলে আমাকে দেখাবে চেহারা খুলে দেখে কি করবে পর্দা নাজিল হওয়ার আগে তো কম দেখেনি সারা জীবনে দেখে এসেছে আর একটা চেহারা দেখার মধ্যে কি ফজিলত অন্য কোনো প্রস্তাব দিচ্ছে না শুধু চেহারা খুলতে বলছে কারণ কি কারণ হলো সে মূলত চেহারা দেখতে চায় না একটা মুসলমানের ইজ্জত নষ্ট করতে চায় পরবর্তীতে অন্যদেরকে বলে বেড়াবে আজকে একটা কাজের কাজ করেছি মোহাম্মদের একজন সাহাবির চেহারা খুলিয়েছি আর একজন সাহাবি যদি সাধারণ কয়েকটা পণ্যের জন্য তার চেহারা খুলে ফেলে পরবর্তী উন্মতের অবস্থা কি হবে তাদের কাছে তো ইতিহাসের সূত্রে এই বর্ণনা এবং এই ঘটনা পৌঁছে যাবে তো বলছে সব ফ্রিয়ে দিয়ে দেব শর্ত কি শুধু চেহারাটা খুলবে আমাদের এই সমাজে হলে কোনো চিন্তা ছাড়াই খুলে ফেলতো যে একবার শুধু চেহারা খুলবো আর কয়েক হাজার টাকার মাল পেয়ে যাবো আর কিছু লাগে এই টাকাগুলো দিয়ে আমি শপিং করতে পারবো মোবাইলে রিচার্জ করে কয়েক জিবি নেট ঢুকাতে পারবো কত কাজে লাগবে অথবা একদিন রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো টাকা বাঁচবে এর চেয়ে আর বড় কি হতে পারে কিন্তু তাদের ভেতরে যেহেতু প্রকৃত ইমান ছিল শুধু মুখে ইমানের দাবি ছিল না এই দিলের ভেতরে ইমান ছিল তারা নিজেদের জীবনের চাইতে ইমানকে বেশি সম্মানিত মনে করতেন ইমানের জন্য নিজের প্রকৃত রক্তের ফটো প্রয়োজনে তারা বিসর্জন দিতে রাজি হয়ে যেতেন কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য কোনোদিন ইমান ত্যাগ করতে রাজি হতেন না তো কোনোভাবে রাজি হচ্ছেন কিন্তু ইহুদি এই জাতির রক্তের সঙ্গেই তো গাদ্দারি ধোকাবাজি এবং শয়তানে মিশে আছে সে তার বন্ধুকে বলল এই মেয়েটা যখন ফিরবে যাওয়ার সময় যেহেতু উপরে চাদর দিয়ে তার চেহারা ঢাকা ছিল যখন যাবে তুমি চাদরের এক কোণে তারা দেবে দিলে যখন সামনে হাঁটবে চাদরটা খুলে যাবে তার চেহারা চুল সব প্রকাশিত হয়ে যাবে সে বেইজ্জতি হবে এখানে তো যেই কথা সেই কাজ তো এক ইহুদি যখন সেই নারী ফিরে যাচ্ছে তার চাদরে পাড়া দিল সঙ্গে সঙ্গে সেই চাদরটা খুলে গেল চেহারা প্রকাশিত হয়ে গেল সেখানে একজন মুসলমান ছিল আল্লাহর বান্দা যেই মেয়েটার ক্ষেত্রে এই ঘটনা ঘটছে সেই মেয়েটা তার রক্তের বোন না তার কোনো আত্মীয় না কিছুই না কিন্তু মুসলমানের কাছে রক্তের বোনের চাইতেও তার মুসলমান বোনের দাম বেশি স্বামী স্ত্রী দুইজন মনে করেন কাফের ছিল একজন ইসলাম গ্রহণ করলো তো ইসলাম আমাকে বলবে যেহেতু একজন মুসলমান একজন কাফের তোমাদের মধ্যে সম্পর্ক রাখা যাবে না যদি দুইজন কালেমা পড়তে পারো বিবাহ থাকবে যদি একজন মুসলমান হও আরেকজন অমুসলিম হয়ে থাকে তাহলে বিয়ে বাতিল হয়ে যাবে তো স্ত্রী কত আপন কিন্তু ইসলামের চাইতে সে আপন হতে পারে না তো একজন মুসলমানের কাছে তার মুসলমান বোনের ইজ্জতের দাম আছে আমাদের কাছে দাম নেই এটা আলাদা বিষয় এখন আমরা কোন ক্যাটাগরির মুসলমান নিজেরাই বের করতে পারবো এই উম্মতের সবচেয়ে বড় জালেম ব্যক্তি বলা হয় হাজ্জাজ বিন ইউসুফকে যার মতো জুলুম ইতিহাসের পাতায় কারো ব্যাপারে দেখা যায় না সেই হাজ্জাজ বিন ইউসুফ সামান্য সামান্য মতের অমিল হলে নিজের হাতে অনেক সাহাবিকে হত্যা করেছে শত শত সাহাবিকে হত্যা করে তার হাতকে তাদের রক্তে রঞ্জিত করেছে কিন্তু যারা ভারতবর্ষের ইতিহাস জানেন এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন একটা মেয়ে চিঠি লিখলো যে আমরা জাহাজে করে ফিরছিলাম সমুদ্রের মধ্যে সেই যুগে তার বিমান ছিল না জাহাজেই মানুষ যাতায়াত করত। যে আমরা ব্যবসায়িক আসবাবপত্র নিয়ে জাহাজে করে ফিরছিলাম কিন্তু হিন্দুস্তানের রাজা হিন্দু রাজা দাহির সে আমাদের তার জলদস্যু বাহিনী আমাদের এই জাহাজকে বন্দী করে ফেলে করার পর আমাদেরকে এখানে এসে জেলখানার মধ্যে আটক করে রাখে এবং এখন আমাদের উপর সে নির্যাতন চালাচ্ছে একজন মেয়ে চিঠি পাঠিয়েছে হাজ্জাজের কাছে এমন এক সময়ে চিঠি তার কাছে গিয়ে পৌঁছে যখন মুসলিম মিলিটারি যারা ছিল বিভিন্ন দেশে যুদ্ধ লেগেছিল অধিকাংশ আর্মি সদস্যই তারা রাষ্ট্রের বাইরে ছিল কিন্তু একজন মুসলমান বোন এক হিন্দু রাজার কাছে বন্দি থাকবে আর এই উম্মতের সবচেয়ে বড় জালেম ব্যক্তি সে খাবার খাবে ঘুমাবে স্ত্রীর সঙ্গে মিলিত হবে তার আত্মমর্যাদা বোধ এটা মেনে নেয়নি সঙ্গে সঙ্গে বাহিনী পাঠিয়ে দিয়েছে প্রথমবার বাহিনী পরাজিত হয়েছে তাও হাল ছাড়েনি আবার বাহিনী পাঠিয়েছে দ্বিতীয়বার মিশন ব্যর্থ সদস্য তো নেই আর্মি তো সব বাইরে যা ছিল দুবারেই অনেকটা শেষ এবার কি হবে পরবর্তীতে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলী তিনি সাধারণ মুসলমানদের মধ্যে দাঁড়িয়ে জিহাদ জন্ম জাগ্রত করার ভাষণ দিলেন আর তোমরা কেমন মুসলমান তোমাদের বুকের ভিতরে রক্ত নেই তোমাদের ভিতরে কি মনুষ্যত্ববোধ নেই তোমাদের এক বোন এক হিন্দু রাজার কাছে বন্দী থাকবে আর তোমরা এখানে বসে বসে আঙ্গুল চুষবে কেমন মুসলমান তোমরা তোমাদের ইমানের দাবি তো এখনো এখনো মুখে রয়ে গেছে ভেতরে প্রবেশ করেনি তার এই জ্বালাময় ভাষণ শুনে হাজার হাজার মানুষ তার হাতে বায়াত দিয়ে শাহাদাতের বায়াত গ্রহণ করে হিন্দুস্তানের দিকে মার্চ করলো অবশেষে আল্লাহ তারা তাদের দ্বারা সেই নারী সহ পুরো কাফেলাকে মুক্ত করলেন এবং সিন্ধের বুকে আল্লাহ তারা ইসলামের পতাকাকে সমুন্নত করলেন মুসলমান নিজে বাঁচবে না মরবে সেটা দেখে না কিন্তু একজন মুসলমানের রক্তের দাম তার কাছে নিজের জীবনের চাইতেও বেশি হয়ে থাকে এর সবচেয়ে বড় নমুনা রসুলের জীবনীতে আছে রসুল যাচ্ছেন ওমরা করার জন্য হুদাই বিয়া নামক জায়গায় রসুলকে আটকে ফেলা হয়েছে সঙ্গে চোদ্দশো সাহাবি রসুল বলছেন যে আমরা এখানে যুদ্ধ করতে আসিনি বাইতুল্লাহ তফ করবো ওমরা করবো ওমরা করতে তোমাদের কি সমস্যা কোনোভাবে ছাড়ছেন পরে রসুল ওসমান নদী আল্লাহ আনহুকে পাঠালেন যাও এই মক্কার নেতৃবৃন্দকে বলে আসো আমরা এখানে যুদ্ধ করতে আসিনি যুদ্ধের কোনো প্রস্তুতিও আমাদের সঙ্গে নেই ওমরা করতে এসেছি আমাদেরকে যদি সুযোগ দেয় তিন দিন মক্কায় থাকবো ওমরা সম্পন্ন করব আবার মদিনায় ফিরে যাব। কোনো ঝামেলা আমরা করব না আমাদের কোনো মুসলমানের দ্বারাই কাফেরদের সামান্য ক্ষতি হবে কিন্তু গাদ্দার কাফেররা যে ওসমান খবর নিয়ে গেল যে ছিল দূত বার্তাবাহ তাকে বন্দি করে ফেলল চারিদিকে সংবাদ ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে বাস্তবে হত্যা করেনি কিন্তু তারা মুসলমানদের ইমান পরীক্ষা করার জন্য গুজব ছড়িয়ে দিল আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম একটা গাছের নিচে এসে চোদ্দশো সাহাবিকে একত্রিত করলেন সকলের কাছ থেকে বায়াত নিলেন আর এক ওসমানের রক্তের ফোটার বদলা নেওয়ার আগে আমরা কেউ ঘরে ফিরব না কোনো প্রস্তুতির দরকার নেই কোন যোদ্ধাশ্রয় দরকার নেই যেভাবে আছি সেভাবে আমরা মক্কার দিকে যাব যতদিন পর্যন্ত ওসমানের রক্তের বদলা না নেব কেউ ঘরে ফিরব না রসুল নিজের হাত বাড়িয়ে দিলেন চোদ্দশো সাহাবি তার উপরে অনেক কষ্টে হাত রাখলেন সবার উপরে রাসুল আবার নিজের বাম হাতটা রেখে বললেন আরে ওসমান যদি এখানে থাকতো আমার জামাই সে ওসমানও তো এই হাতে শরিক হতো আজকে তো ওসমান নেই তো এই হাতটা আমি ওসমানের পক্ষ থেকে রাখলাম নিচেও রসুলের হাত উপরেও রসুলের হাত মাঝখানে সাহাবিদের হাত আমার আল্লাহ এক নাজিল করে দিলেন ইন্নাল্লাহ ইউবাইউনা ইন্নামা ইউবাইউনা আল্লাহ আজকে যারা আপনার হাতে বায়াত দিচ্ছে তারা মূলত আপনার হাতে বায়াত দিচ্ছে না তারা আল্লাহর হাতে বায়াত দিচ্ছে তাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে এই বায়াতকে ইতিহাসের পাতায় নামকরণ করা হচ্ছে রিজওয়ান বলে অর্থাৎ এমন বায়াত যেই বায়াতের উপর আল্লাহ নিজে সন্তুষ্ট তো মুসলমানের রক্তের দাম আছে তা একজন মুসলমান নারী বেইজ্জতি হলো মনে আছে তো ঘটনা চেহারা খুলে গেল ইহুদিরা হাসতে থাকলো যে একজন মুসলমান চেহারা আগে বলেছিলাম ভালোই ভালো দেখাতে সোজা আঙুলে ঘি ওঠেনি আঙ্গুল বাঁকা করেছি এখন তো রূপ লাবণ্য সব প্রকাশ পেয়ে গেছে একজন মুসলমান যুবক কাছ থেকে দৃশ্য দেখেছে সে আর চিন্তা করেনি রাসুলের কাছে যাব অনুমতি নেব আমিরের অনুমতি ছাড়া তো কিছু করা যায় না খলিফার অনুমতি নিয়ে সব করতে হয় এতটুকু ধৈর্য তার ভেতরে ছিল না কারণ মুসলমানের কাছে ইজ্জতের দাম তো সবার চাইতে বেশি ইজ্জত গেলে আর দুনিয়ার মধ্যে থাকে কি তার চোখের সামনে একজন মুসলিম বোনের এভাবে ইজ্জত হানি করা হবে আর সেটা দেখে কিভাবে ঘরে ফিরবে তার আত্মমর্যাদাবোধ এটা মেনে নেয়নি সঙ্গে সঙ্গে তরবারি বের করে সে ইহুদির গলে আঘাত করে সেখানে গলা দুই টুকরা করে ফেলবে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমান এবং ইহুদিদের মধ্যে বিশাল এক দাঙ্গা লাগার উপক্রম হলো সকল ইহুদি এক গ্রুপ মুসলমান এক গ্রুপ অবশেষে রসুল সেই সাহাবিকে বলেন তুমি অন্যায় করেছি আমার অনুমতি ছাড়া আইন কেন নিজের হাতে তুলে নিলে আইন তো নিজের হাতে তুলতে হয় না রসুল তাকে এই কথা বলেননি বরং রসুল উল্টো ইহুদিদেরকে গিয়ে বললেন তোমাদের সঙ্গে আমাদের চুক্তি ছিল যেহেতু চুক্তি ছিল তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না আমরাও তোমাদের কোনো ক্ষতি করব না তোমরা চুক্তি ভঙ্গ করেছ সুতরাং এই মদিনা সনদ ভঙ্গ করার কারণে তোমরা মদিনায় থাকার উপযুক্ত থাকনি বের হয়ে যাও মদিনা থেকে রসুল তাদের সবাইকে মদিনা থেকে বের করে দিলেন তো যেটা বলছিলাম যে মুসলমানের কাছে অন্য মুসলমানের এত বেশি দাম মুসলমান তার চরিত্র হয় নিজের দোষ দেখে অন্যের গুণ দেখে যেই মানুষটা সমাজের সবচেয়ে খারাপ তাকে দেখলেও যেই ব্যক্তি প্রকৃত মুসলমান তার ভেতরে এই কথা চলে আসবে হতে তো পারে এই খারাপ লোকটা একদিন তওবা করে ভালো হবে ইমান নিয়ে কবরে যাবে আল্লাহ প্রথম ধাপেই তাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন আর আমি আজকে মমিন কিন্তু হতেও তো পারে মরার আগে কোন কারণে আল্লাহ আমাকে ইমান থেকে মাহরুম করবেন মরার সময় ইমানটুকু নিয়ে কবরে যেতে পারবো না যখন আমাকে কবরে রাখা হবে কবর এমন জোরে চাপ দেবে যে এক পাঁচরের হাড় আর এক পাঁচরের হাড়ের মধ্যে ঢুকে যাবে যখন মনকার নাকির এসে আমাকে তিন প্রশ্ন করবে তিন প্রশ্নের জবাব তো আমার মুখ থেকে বের হবে না সেখান থেকেই যে এক আজাদ শুরু হবে সেই আজাদ তো আর কোনো দিনও শেষ হবে না তো মুসলমান সারাটা মুসলমানদের বৈশিষ্ট্যই ছিল গোটা ইতিহাসের মধ্যে রাসুল থেকে শুরু করে উনিশশো পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমান ছিল এক জাতি এক দেহ যখন গোটা দুনিয়ার মুসলমান এক জাতি হয় আপনার কি মনে হয় দুইশো কোটি মুসলমান যদি এক জাতি হয় পৃথিবীর কোন কাফের কোন মুশ্রিকের সাধ্য হবে তো মুসলমানদের প্রথম কেবলা ছিনিয়ে নেবে মুসলমানদের বাদে মসজিদকে ধ্বংস করে দেবে মুসলমানদের লাল মসজিদের মধ্যে নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্রী এবং ছাত্রদেরকে হত্যা করবে এই সাহস হবে কোনোদিন এমনকি তারা তো এখন সেই কাবা শরীফকেও দখলে নেওয়ার এবং তার উপর অ্যাটাক দেওয়ার পরিকল্পনা সাজাচ্ছে মসজিদে আফা মুসলমানদের প্রথম কেবলা দখলে রেখেছিল তো অনেক আগ থেকেই এখন সেটাকে ভাঙার পরিকল্পনা করছে সেটা ভেঙে সেখানে একটা মন্দির নির্মাণ করবে সুলাইমানের টেম্পল তো সেখানে নির্মাণ করে তারা দাজ্জালের আগমনের দিনক্ষণকে ঘনিয়ে আনবে তো দুনিয়ার মুসলমান যদি এক হতো কোনোদিনও এই বেজ যদি তাদের হতো না প্রথম কেবলাও ছাড়া দ্বিতীয় কেবলা হাত ছাড়া না হলেও মক্কা মদিনা এখন তাদের নিয়ন্ত্রণে আপনি জেদ্দা বিমানবন্দরে গিয়ে নামেন সেখান থেকেই দেখবেন সেই হুদিদের অধীনে এ মোহাম্মদ বিন সালমান আসার পর অলিখিতভাবে বলতে গেলে হুদিদের কাছেই বিক্রি করে দিয়েছে এই যে এক বেইজ্জতি এক লাঞ্ছনা ইসলামের কথা বললে অপরাধ কোরআনের তফসিরের মাহফিল করাও আজকাল অপরাধ কত জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায় যেখানে বন্ধ হয় না সেখানে শর্ত দিয়ে দেওয়া হয় আসমানের উপরের কথা বলবেন আর জমিনের নিচের কথা বলবেন কোরআনের এমনভাবে তাফসির করবেন যাতে আমাদের দিকে আবার কারো চোখ গরম করে না থাকায় পেটও ঠিক থাকবে পিঠও ঠিক থাকবে আপনার তফসিরও যেন চলে এমনভাবে তাফসির করবেন যে তাফসির শুনলে আল্লাহ খুশি হয় শয়তানও বেজার না হয় সবাইকে খুশি করে তাফসির করতে হবে তো এই যে এক হালত সামনে আমাদের চলে আসছে আল্লাহ হেফাজত করেছেন কোরআন আরবি ভাষা কোরআন যদি বাংলায় হতো তারাবির নামাজে হাফিজ সাহেব যখন কোরআন শেষ করত পিঠের চামড়া নিয়ে মনে হয় মসজিদ থেকে বের হতে পারত না কারণ একে কোরআনকে বাংলায় উপস্থাপন করলে অনেকের ভেতরে কলিজার মধ্যে আগুন ধরে যায় তোর বেচারা তো একই কোরআন পড়ছে আরবিতে আরবি বোঝে না সেজন্য পিঠের চামড়া এখনো ঠিক আছে যদি বুঝতো তাকে আর চামড়া নিয়ে মসজিদ থেকে বের হতে দিত তো যেটা বলছিলাম মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় যেই সময়ে চোখের সামনে মুসলমানদেরকে ধরে ধরে জবাই করা হচ্ছে নির্বিচারে পুড়িয়ে মারা হচ্ছে দেশের পর দেশ বোম্বিং করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে আরে তখন কি সামান্য সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করার সময় তাতারিরা যখন মুসলিম বিশ্বকে দখল করে নিয়েছিল ইতিহাসে একটা সময় এসেছিল সেই সপ্তম হিজড়ির পরে এমন কঠিন এক সময় যে মুসলমানদেরকে এত বেশি হত্যা করা হয়েছিল মুসলমানরা বলতে শুরু করেছিল আর ইসলাম বেড়ানা ইসলামের কোনো ফিউচার নেই কোনো ভবিষ্যৎ নেই ইসলাম বুঝি এখানেই শেষ হয়ে যাবে তো সেই সময় ইতিহাসের কিতাবে আপনারা পাবেন তাতারিদের ইতিহাস নিয়ে যত কিতাব আছে অনেক জায়গায় কথা পাবেন মুসলমানদের অবস্থা ছিল একদিকে তাদেরকে এভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছিল আর মুসলমানদের মধ্যে এত বেশি ভয় চলে এসেছিল যে এক তাতারি এক মুসলমানকে রাস্তায় দেখে বলছে তোকে আজকে পেয়েছি আজকে হত্যা করব। কিছুক্ষণ পর তার মনে আসলো সঙ্গে ছুরি আনেনি জবাই করবে কি দিয়ে তাকে বললো এখানে দাঁড়িয়ে থাক আমি ঘরে যাই ছুরি নিয়ে আসি তো সে ঘরে গিয়েছে তারপর ছুরি নিয়ে এসেছে সেই লোকটা বোকার মতো দাঁড়িয়ে আছে ভয় এত বেশি ভেতরে ঢুকে গেছে তার হাত পা বাঁধেনি কাউকে এখানে সিকিউরিটিতে রেখেও যায়নি কিন্তু সে যে এখান থেকে পালাবে তার সেন্সের মধ্যেই জিনিস আর কাজ করছিল না এত বেজ্জতি একটা সময় চলে এসেছিল ইতিহাসের কিতাবে লেখা হয় এর অন্যতম কারণ সেই সময়ে মুসলমানরা শত শত দলে বিভক্ত হয়ে গিয়েছিল সামান্য সামান্য বিষয়ে কেন্দ্র করে এক এক দলে মারামারি হানাহানি কাটাকাটি একেবারে দ্বন্দ্বমুখর অবস্থা মানুষ আমি যদি ভাবি খুব ভালো করে খেয়াল রাখবেন আমি যদি ভাবি ঐক্য দরকার কিন্তু আমার ব্যানারে এসে ঐক্য করতে হবে আপনি যদি ভাবেন ঐক্য দরকার কিন্তু আপনার ব্যানারে গিয়ে ঐক্য করতে হবে কেমন পর্যন্ত কোনোদিন ঐক্য হবে মুসলমান এই যুগে সবাই বোঝে যে পরিমাণ মায়ের খাচ্ছে ঐক্য দরকার সবাই বোঝে না কি আপনারা বোঝেন না যে ঐক্য দরকার কিন্তু ঐক্য হয় না কেন হয় না এজন্য প্রত্যেকে ভাবছে আমি আমার জায়গায় বসে থাকব আমার কোনো ধরনের ছাড় আমি দেব না তুমি এসে আমার সঙ্গে ঐক্য করো আর আমি ভাবছি আমি কেন আপনার সঙ্গে করবো আপনি আসবেন তো এই এক কারণে দুনিয়ার মধ্যে আর ঐক্য হচ্ছে না মুসলমানরা একত্রিত হতে পারছে না কিন্তু ঐক্যের ভিত্তি কি হবে কোরআন নিজে জানিয়ে দিয়েছে দুনিয়ার মধ্যে কোনোদিনও সকল মুসলমানকে আপনি এক মতে আনতে পারবেন না মাঝহাব কয়টা ভাই আরে বলেন না কয়টা চারটা তো দুনিয়ার মধ্যে আপনি ঐক্যের কথা যদি বলেন কেউ কেউ তো বলবে চার মাঝহাব ঐক্য হবে কেমন বলে না আজকাল তো দুনিয়ার মধ্যে মাঝহাব চাইতে ঐক্য করতে চাইলে চার মাঝাব বাদ দিতে হবে আরেকজন বলবে ভাষা ভিন্ন আমার ভাষা বাংলা কারো ভাষা আরবি কারো ভাষা তুর্কি এক একজনের এক এক ভাষা তে এত ভাষা দিয়ে ঐক্য হয় নাকি তো প্রত্যেকে এক একটা যাদের ভাষা এক তারা এক হবে অন্যরা আলাদা থাকবে কেউ বলবে কেউ হলো শ্বেতাঙ্গ কেউ কৃষ্ণাঙ্গ কেউ সাদা কেউ কালো তো শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ কেউ ঐক্য হয় নাকি কৃষ্ণাঙ্গ আলাদা শ্বেতাঙ্গ আলাদা তো এভাবে যদি আপনি ভাবেন দুনিয়ায় কোনোদিনও ঐক্য হবে না সেজন্য যেহেতু আমরা কনফিউজড হব কোন বিষয়কে কেন্দ্র করে ঐক্য করব আল্লাহ জানেন এজন্য আল্লাহ বহু আগেই জানিয়ে দিয়েছেন ঐক্য হবে কোন জিনিসকে কেন্দ্র করে বলবো যে কোন জিনিসকে কেন্দ্র করে আমাদের ঐক্য হবে কথাটা আমি বলছি না জানিয়েছেন কে আল্লাহ আজকে যদি আপনি আমি সে সবাই আমরা যদি ভাবি যে আমরা সবাই আল্লাহ যে মানদণ্ড আমাদেরকে দিয়েছেন সবাই মিলে সেই মানদণ্ডকে আঁকড়ে ধরবো অটোমেটিক ঐক্য হয়ে যাবে আলাদা কোনো চেষ্টা করতে হবে না কি মানদণ্ড আল্লাহ তালা কোরআনে বলছেন কুল হে নবী আপনি বলুন ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাব আহলে কিতাব মানে হলো তাওরাত জাবুর ইঞ্জিল যাদেরকে দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তো এখানে ঐক্যের ডাক দেওয়া হচ্ছে কাদেরকে ইহুদি খ্রিস্টানকে মুসলমান না যে ইহুদি খ্রিস্টান তোমরাও যদি এই মানদণ্ড আঁকড়ে ধরতে পারো এই মানদণ্ড মানলে তোমাদের সঙ্গে ঐক্য হতে পারে তো কি মানদণ্ড সবাই আসো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এমন এক কালেমার দিকে এই কালেমা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে এক কি সেই কালেমা আল্লাহ নাহুদা ইল্লাল্লাহ আমরা সকলে এক আল্লাহর গোলামি করব কারণ যে যেই মতেরই হই না কেন নামাজে দাঁড়ালে সবাই সুরা ফাতেহা পড়ি সেই সুরাতুল ফাতেহার চতুর্থ আয়াতে সবাই আমরা বলি ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন আয় আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি একমাত্র তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ ছাড়া আমার গোলামি আমার আনুগত্য আমার এবাদত পাওয়ার উপযুক্ত দ্বিতীয় আর কেউ নেই তার মানে আমাদের ঐক্যের প্রথম ভিত্তি হলো আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো গোলামি আমরা করবো না রাজি তো সবাই নাকি তাহলে ঐক্য হতে কোনো দোষ আছে এক নম্বর মাধ্যম শেষ হয়নি এক নম্বর আল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করব তো এবার আমি ভাবি আমি যেই দলের লোকই হই না কেন এমনকি আমার বাড়ি যেখানেই হোক না কেন হতে পারে আপনি নোয়াখাইল্লা হতে পারে আপনি বরিশাইল্লা হতে পারে আপনি চারগাইয়া যেটাই হন না কেন গোলামে যদি আল্লাহর করেন ঐক্য হতে দোষ নেই হতে পারে আমি কৌমি হতে পারে আপনি আলিয়া হতে পারে অমুক তবলিগি হতে পারে তমুক চর্মনাই যত ধরনের রবি থাকুক না কেন যদি এখানে এসে একমত হয় আল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কার গোলান করবো না আল্লাহর বাইরে গিয়ে যদি আমাকে আমার বাপমাও ভিন্ন কোনো বিধান দেয় সেই বাপমার বিধান বিধানও আমি মানবো না কোরআন জানিয়েছে ওয়াইন বাপমা যদি তোমার সঙ্গে জিহাদ শুরু করে আমার সঙ্গে শিরিক করতে হবে নামাজ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য করতে হবে এই কপালটা যেই কপাল বানিয়েছেন আল্লাহ সেই কপাল আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সামনে নত করতে হবে এই জিহাদ যদি বাপমাও আমার সঙ্গে শুরু করে কোরআন বলছে ফালা তুতিয়া হুমা খবরদার বাপ মায়ের কথা শুনবে না তাই বলে বেদবি দরকার নেই দুনিয়া মারফা দুনিয়ায় ভালো আচরণ করো কিন্তু তাই বলে কথা শোনো না তাদের কথা শুনে যদি তুমি আমার সঙ্গে শিরিক করো বান্দা মনে রেখো জান্নাতের মালিক কিন্তু তোমার বাপ মা না জান্নাতের মালিক কিন্তু আমি আল্লাহ তো এক নম্বর মূলনীতি হয় আল্লাহ ছাড়া কারো গোলামি করব না আল্লাহ ছাড়া বাপমার গোলামিও হবে না আল্লাহকে বাদ দিয়ে কোন নেতা নেত্রী যদি আল্লাহর বিধানের বাইরে আদেশ দেয় তার গোলামিও হবে না আল্লাহর বিধানের বাইরে যদি কোনো আলেম কোন পীর বা সাহেব বলে তার আনুগত্য করা যাবে না আল্লাহ না বোঝা ইল্লাহ এক নম্বরে আল্লাহর গোলাম ইহুদি জাতি খ্রিস্টান জাতি তারা কি জান্নাতে যাবে আরে বলেন না যারা চুপ আছে এরা কনফিউজ কিরে ভাই জান্নাতের ঠিকাদারকে আমরাই নাকি খালি তারা যাবে না কেন সুরায় আলে ইমরানে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন ইন্না দিন আইন আল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম কেউ যদি মনে করে অন্য ধর্ম পালন করেও জান্নাতে যাওয়া যাবে কোরআনের আয়াতের কি অর্থ তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কয়টা একটা আল ইসলাম যেই ব্যক্তি ইসলাম মানবে আল্লাহ তারা তাকে জান্নাত দেবেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করবে সে তো নিজেই জান্নাতে যাবে না তাকে জান্নাতে থেকে দেবে তো আমরা সবাই যেহেতু মুসলমান এবং আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম আশা করি একমাত্র আমরা ইনশা আল্লাহ আল্লাহ যদি চান আমরা মুক্তি পাবো তো যেটা বলছিলাম গোলামী হবে একমাত্র কার আল্লাহ ইহুদি জাতি খ্রিস্টান জাতি ইহুদিরা দাবি করে আমরা মুসানবীকে মানি খ্রিস্টানরা দাবি করে আমরা ঈসা নবীকে মানি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মুসা নবীকে নাওজুবিল্লা পথহারা ছিলেন ঈসা নবীকে নাওজুবিল্লা গোমরা ছিলেন তারা বলছে নবীকে মানি তারা বলছে না কোনো শয়তানকে মানি ইবলিসকে মানি এটা বলছে না নবীকে মানে নবী মুসা নবী নিঃসন্দেহে জান্নাতি ঈসা নবী নিঃসন্দেহে জান্নাতি তারা বলছে নবীকে মানি দোষ কোথায় দোষ হলো এক জায়গায় নবীকে তো মানো কিন্তু আল্লাহর গোলামি করি কিভাবে করি আল্লাহ বলেছেন এই নবীকে মানা যাবে এত বছর পর্যন্ত যখন দুনিয়াতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম চলে আসবেন তখন আর অন্য কাউকে মানা যাবে এমনকি আমার নবী জানিয়ে দিয়েছেন লৌকানা মুসা হাইয়া আমি বলছি না নবীকে মানে তাদের দাবি তারা নবীকে মানে কিন্তু আল্লাহর গোলামি ঠিক মতো করেনি আল্লাহ বলেছে নবীকে মানো আল্লাহর আদেশ ছিল কতদিন পর্যন্ত মানবে সেটাও আল্লাহর আদেশ ছিল অর্ধেক নিয়েছে অর্ধেক নেয়নি যার কারণে নবীর প্রতি ভালোবাসা তো দেখিয়েছে নবীর গোলামি করেছে কিন্তু আল্লাহর গোলামি করেনি বুঝতে পারছেন নবীকে মানার দাবি করেও যদি কেউ গোমরা হতে পারে না আল্লাহর বড় বড় ওলি বড় বড় আলেমকে ভালোবাসার দাবি যদি আমরা করি কিন্তু কোন ক্ষেত্রে গিয়ে যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে বসি জান্নাতে যাওয়া যাবে দুনিয়ার সবাইকে মানতে হবে কিন্তু আল্লাহর গোলামি ঠিক রেখে এমনকি কেউ যদি আমাকে পাপের দিকে আদেশ দেয় সে যত বড় মানুষ হোক না কেন তার কথা শোনা যাবে তাহলে ঐক্যের প্রথম ভিত্তি মনে রাখতে হবে আমরা সবাইকে মানি যারা আমার সামনে কোরআনের কথা বলে নবীর কথা বলে সবাইকে ভালোবাসি কিন্তু গোলামি করে আল্লাহ আল্লাহর বাইরে গিয়ে কেউ যদি আমাকে কিছু গেলানোর চেষ্টা করে কোনোদিন আমরা সেটা গোল গেলবো না কারণ আমাদের কালেমা ছিল আল্লাহর কালেমা আল্লাহ তাহলে আমাদের মাহবুব আমাদের গোলামি একমাত্র আল্লাহর জন্য দুই নম্বর ঐক্যের দুই নম্বর ভিত্তি আল্লাহর সঙ্গে কোন জিনিসকে শরিক করব না প্রাণ চলে গেল আমরা মাকে ধরে রাখব আল্লাহর সঙ্গে কোন জিনিসকেই শরিক করব না আপনি বলে দিন আল্লাহ এক আল্লাহ আল্লাহ কারো তিনি মুখাপেক্ষী না আল্লাহ কাউকে জন্ম দেননি তিনি নিজেও কারো থেকে জন্ম নেননি আল্লাহ সমান আল্লাহ সমকক্ষ আর কেউ নেই যেহেতু আল্লাহর সমান কেউ নেই সুতরাং আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করার অর্থ নেই দুনিয়ার মধ্যে আমরা যাদেরকে ক্ষমতা ধর মনে করি প্রকৃত ক্ষমতা তাদের হাতে না আল্লাহর হাতে আরে বলেন না ছুরির ক্ষমতা হলো কাটা নাকি আপনাদের সমাজে ভিন্ন কোনো ক্ষমতা ছুরির ক্ষমতা হলো কাটা আগুনের ক্ষমতা হলো পুড়িয়ে ফেলা পানির ক্ষমতা হলো ডুবিয়ে ফেলা এগুলো সাধারণ ক্ষমতা কিন্তু আমরা আগেই মেনে এসেছি সকল ক্ষমতার উৎসকে আল্লাহ আল্লাহ যদি চান ছুরি কাটতে পারে না ইব্রাহিম আলহ সালাম নিজের ছেলে ইসমাইলকে শুয়ে দিয়ে তার গলার উপর কি চালিয়েছেন আরে বলেন না নাকি বাস চালিয়েছেন ছুরি চালিয়েছেন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে ছুরি চালিয়েছেন কিন্তু ইসমাইলের গলা কয় টুকরো হয়েছিল এক টুকরাও হয়নি কেন ছুরি কাটতে পারে ছুরির ভেতরে আছে ক্ষমতা কিন্তু মনে রাখতে হবে সকল ক্ষমতার উৎস তো আমার আল্লাহ আল্লাহ যদি চান ছুরি কাটবে না আল্লাহ যদি চান ছুরি কাটবে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আগুনের ক্ষমতা হলো পুড়িয়ে ফেলা নমরুদ ভেবেছিল ইব্রাহিমকে যদি আগুনে ছুড়ে ফেলি দুনিয়ার কে আছে যে ইব্রাহিমকে বাঁচাতে পারবে এমন ভয়াবহ অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো তার অনেক উপর দিয়ে আকাশ দিয়েও যদি কোনো প্রাণী উড়ে যেত অটোমেটিক ভুনা হয়ে সেখানে পড়ে যেত কিন্তু সেই আগুনের মধ্যে যখন ইব্রাহিম আলা নবীন আলহিসাম সাধারণ একজন মাটির মানুষ সেই মানুষটাকে যখন সে আগুনের মধ্যে ফেলা হয়েছে তার শরীরের যে রশিগুলো ছিল রশিও সব পুরে ছাই হয়েছে কিন্তু সেই ইব্রাহিমের শরীরের কয়েকটা অঙ্গ পড়েছিল আচ্ছা অঙ্গ পড়েনি কয়েকটা পশম পড়েছিল আগুনের ক্ষমতা হলো পোড়ানো কিন্তু আমার আল্লাহর আদেশ যদি চলে আসে আগুন তো আর পোড়াতে পারে না আমার আল্লাহ বলেছিলেন ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয় তো দুনিয়ার মধ্যে সবার শক্তি আছে ক্ষমতা আছে কিন্তু আমার আল্লাহ যদি চান কোন ক্ষমতা ধরা আমার কোনো কিছুই করতে পারে না মুসা আলা নবীন আলহিসাম যখন তার জাতিকে নিয়ে বনি ইসরায়েলকে নিয়ে পালিয়ে যাচ্ছেন সামনে সমুদ্র পেছনে ফেরাউনের বাহিনী তার হাজার হাজার সদস্য যদি এক একজন এসে হাত দিয়ে একটা করে ঘুষি মারে তাও আর কারো প্রাণ থাকবে না তরবারিও চালাতে হবে না পেছনে এত বিশাল বাহিনী সামনে সমুদ্র যাবে কই আল্লাহ আদেশ দিল তোমার হাতে লাঠি আছে না লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো করলেন আঘাত হ্যাঁ, আল্লাহ পথ করে দিলেন সেখান থেকে বারোটা পথ দিয়ে তারা সকলে অতিক্রম করলো এরপর আল্লাহ তালা কি ফয়সালা যখন ফেরাউন তার বাহিনীকে নিয়ে সকলে যখন সমুদ্রের ভেতর ঢুকে গেল সবাই ডুবে মরলো একই সাগর একই পানি আর যেই পানি পুরো ফেরাউনের বাহিনী অপ্রতিরোধক বাহিনী যেই ফেরাউন নিজেকে দাবি করেছিল খোদা নিজেকে দাবি করেছিল রব্বে আলা সেই ভয়াবহ বাহিনীকেই যারা ডুবিয়ে মারছে একই পানি তো মুসার পাও ভেজাতে পারছে না তো পানির এত ক্ষমতা কিন্তু আমার আল্লাহ আদেশ যদি আল্লাহ উঠিয়ে নেন পানি দুনিয়াতে ডোবানো তো দূরের কথা পা টুকুও ভেজাতে পারে না তো যেহেতু আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আপনি যতই মনে করেন না কেন আমেরিকার শক্তি মনে হয় আল্লাহ চাইতে বেশি ইসরায়েল আর ভারত চাইলে তো আল্লাহকেও মনে হয় শেষ করে দিতে পারে না আলহামদুলিল্লাহ যতই ভাবেন না কেন মুসলমান সারাদিন একটা বাক্য আমরা বলি সারাদিন ঘুম ভাঙে বাক্য শুনে রাতে ঘুমাতেও যাই বাক্য শুনে আল্লাহ আকবার আজানে বড় উত্তর পেয়ে যেতাম আল্লাহ আকবর আল্লাহ সবার চাইতে বড় তুমি আর কাকে বড় মনে করো এই আমেরিকাকে বড় মনে করো ইসরায়েল ভারতকে চীনকে বড় মনে করো অথবা পারমাণবিক এতম বোমাকে তুমি বড় মনে করো বা ড্রোন ফাইটার এগুলোকে তুমি বড় মনে করো আল্লাহ আকবর তো ঐক্যের দ্বিতীয় ভিত্তি হলো আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না প্রথম ভিত্তি মনে আছে তো একমাত্র গোলামি চলবে কার কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামে শুরু করে তার সঙ্গে ঐক্য করা যাবে না ঐক্যের ভিত্তি নষ্ট দ্বিতীয় ভিত্তি হলো আল্লাহ সেই হা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করব না সে যেই হোক না কেন প্রত্যেকের মর্তবা আলাদা আমরা আল্লাহকেও ভালোবাসি নবীকেও ভালোবাসি সাহাবিদেরকেও ভালোবাসি আলে মোলামাকেও ভালোবাসি আল্লাহর পথের দায়ীদেরকেও ভালোবাসি মুজাহিদদেরকেও ভালোবাসি ক্যাটাগরি অনেক হয়ে গেল না আল্লাহকেও যেই ভালোবাসা আল্লাহর জন্য সেই ভালোবাসাকে রাসুলকে দেওয়া যাবে যেই ভালোবাসা রাসুলের জন্য সেটা আমাকে দেওয়া যাবে আরো সহজ করে বোঝাই আপনারা আপনাদের মাদেরকে ভালোবাসেন না বোনকে ভালোবাসেন না স্ত্রীকে ভালোবাসেন না তো মাকেও ভালোবাসেন বোনকেও ভালোবাসেন স্ত্রীকেও ভালোবাসেন তিনোটাই কিন্তু ভালোবাসা কিন্তু তাই বলে যেই ভালোবাসা স্ত্রীর প্রাপ্য সেটা যদি মাকে দেন যেই ভালোবাসা মায়ের প্রাপ্য সেটা যদি স্ত্রীকে দেন সমাজ টিকবে আহমদুল্লাহ দুনিয়া সবাই বলবে এটা পাগলামি তো শব্দ একটা ভালোবাসা কিন্তু একই শব্দ যখন মায়ের ব্যাপারে প্রয়োগ হয় সেটা আলাদা ভালোবাসা বোঝায় বোনের ব্যাপারে প্রয়োগ হয় আলাদা ভালোবাসা বোঝায় আর স্ত্রী ব্যাপারে প্রয়োগ হয় আলাদা ভালোবাসা বোঝায় একইভাবে আল্লাহকেও ভালোবাসি রসুলকেও ভালোবাসি হকানি রব্বানি ওলামাই কেরামকেও ভালোবাসি সাহাবিদেরকেও ভালোবাসি শহীদদেরকেও ভালোবাসি কিন্তু সকল ভালোবাসা কি এক কেউ যদি কোন আলেমকে ভালোবাসতে গিয়ে তাকে নবীর সমান বানিয়ে ফেলে ইমান থাকবে কেউ যদি নবীকে ভালোবাসতে গিয়ে তাকে আল্লাহর সমান বানিয়ে ফেলে ইমান থাকবে কেউ যদি কোনো অলিকে ভালোবাসতে গিয়ে তাকে আল্লাহর উপর তুলে ফেলে ইমান থাকবে তো মনে রাখতে হবে ভালোবাসা আপন জায়গায় ঠিক আছে কিন্তু আমার ভালোবাসা যেন আমার শিরিকের কারণ না হয় ভালোবাসতে বাসতে তাকে আল্লাহর সমান বানিয়ে ফেললাম কালেমার মধ্যে তাকে ঢুকিয়ে দিলাম তার গোলামিয়ার ইবাদত শুরু করে দিলাম এটা করার সুযোগ নেই কেউ যদি করে তার সঙ্গে কোনো ঐক্য নেই দুই নম্বর আল্লাহ অনুশ্রিকা বিশাইয়া তিন নম্বর ওলা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আমরা একজন আরেকজনকে রব বানিয়ে নেব না আমাদের সকলের রবকে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সকল জগতের রব যত জগৎ আছে মানব জগৎ জিন জগৎ উদ্ভিদ জগৎ জল জগৎ এরকম যত জগৎ আছে সকল জগতের রব কয়জন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বানিয়ে ফেলে তার ঐক্যের তিন নম্বর ভিত্তি নষ্ট হয়ে গেছে